ইবনু উমর আদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত ওহু যুদ্ধের দিন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এর নিকট তাকে অর্থাৎ ইবনু উমরকে পেশ করলেন তখন তিনি চোদ্দ বছরের বালক ইবনু উমর বলেন তখন তিনি আমাকে যুদ্ধে গমনের অনুমতি দেননি পরে খন্দকের যুদ্ধে তিনি আমাকে পেশ করলেন এবং অনুমতি দিলেন তখন আমি পনেরো বছরের যুবক নাফি রহমাতুল আলহি বলেন আমি খলিফা উমর ইবনু আব্দুল আজিজের নিকট গিয়ে এ হাদিস শোনালাম তিনি বললেন এটাই হচ্ছে প্রাপ্ত ও অপ্রাপ্ত বয়সের সীমারেখা অতপর তিনি তার গভর্নরদের লিখিত নির্দেশ পাঠালেন যে সেনাবাহিনীতে যাদের বয়স পনেরো হয়েছে তাদের জন্য যেন ভাতা নির্দিষ্ট করেন